ভালো উচিত হলে তো তার বিপরীতটা অনুচিত হয়ে যায় তাহলে খোদবায় অনুচিত কাজ করছে তা নয় শরীয়তের বিধান তবে ওয়াজ নসিহত বক্তব্যে অন্যান্য বিষয় নিয়ে আসা ভালো কিন্তু যেহেতু প্রেক্ষাপট আপনারা হয়তো দেখেছেন গত বুধবার সম্ভবত সাত তারিখ গেল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে সরাইল থানার সৈয়দ টুলিতে একটি মসজিদ হয়েছে যারা সালাফি পদ্ধতির আহলুল হাদিসের তরিকার বিশেষ করে সৌদি আরবের আলেম ওলামাগণ যে মানহাজ এবং পদ্ধতিগণ বর্তমানে ফলো করেন সালাফি পদ্ধতি হিসাবে সেই ধরনের একটি মসজিদ কায়েম হয়েছে বেশ কিছু যুবক এবং মুরব্বী তারা সেখানে সালাত আদায় করেন সেখানে বিতর্ক শুরু করেছেন কেন দুই আজান দেওয়া হবে না জুমার দিনে এবং কেন আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খোঁতবা দেওয়া হবে এ নিয়ে মহা তোলপাড় শুরু করেছেন প্রশাসনকে প্রভাবিত করেছেন গত মঙ্গলবার দিন গত রাতে বুধবার যেদিন সেখানে যাওয়ার কথা আমাদের সেদিন রাত্রে ইমাম সাহেবকে অ্যারেস্ট করিয়েছেন নিখোঁজ ছিলেন পরে দুপুরে খোঁজ হয়েছে ভীতি সঞ্চার করেছে প্রশাসনিক কর্মকর্তারা মাননীয় এসপি সাহেব ডিসি সাহেব যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছেন মাননীয় ইউএনও সাহেব ওসি সাহেবদের উপর দায়িত্ব দেওয়া ছিল তারা দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা করে দেবেন ওনারা যা বলে থাকেন যে আপনাদের আলেম নিয়ে আসেন আপনাদের আলেমরা থাক আমরা একটু শুনি তারপরে আমরা একটা সমঝোতা করে দেব বাড়িয়া তো আপনারা জানেন অনেকটা <laughs> হুরহান নেওয়া থেকেই থাকে প্রশাসনকে তারা অনেকে একটু তো একটা কিছুটা কমই করেন সেখানে একটা সমস্যার মধ্যে থাকেই তারপরে আশ্চর্য বিষয় আমাদের আহলাদিস সমাজের কেউ যেতে চান না বিপদের সময় আমিও যেতে চাই না বিতর্কের মধ্যে যাব না কিন্তু এমন বিপদে পড়েন যে উপস্থিত না হলে একতরফা ডিগ্রি হয়ে যায় প্রশাসন আগেই বলে দেয় আপনাদের আলেম যদি উপস্থিত না থাকেন তাহলে এখানে যারা আছেন তাদেরকে মসজিদ দিয়ে দেওয়া হবে এই ধরনের কথাবার্তা ওঠে শুধুমাত্র মসজিদ রক্ষা এবং সমাজ রক্ষার জন্য দৌড়ে যেতে হয় কিন্তু কেউ যেতে চান না আশ্চর্য ধরনের কথাবার্তা ঘুরে ফিরে সেই মনিরুদ্দিন সেই আকরামুজ্জামান আর আমি যেতে না চাইলেও ধরে নিয়ে যায় বড়ই কষ্ট লাগে বড় দুঃখ হয় সামাজিক নেতৃত্ব করেন বৃহত্তর অংশগুলা দায়িত্ব পালন করেন আর কমের মানুষ বিপদে পড়লে আপনারা আত্মগোপনে চলে যান নানান তথ্য আওড়ান নানান থিওরি দিতে থাকেন আপনাদের ইজ্জতে সম্মানে তখন বাধে আমরা তো মারামারি করতে চাই না কেউ মারামারি করতে চায় না তারা শুধু চান এইটুকু প্রশাসন যে আপনাদের আমরা তো ইসলামী শিক্ষায় শিক্ষিত না উভয় পক্ষ আসলে আমরা শুধু শুনবো একটু বুঝবো তারপর আমরা সমাজতা করে দেব সারা বাংলাদেশের প্রশাসন আলহামদুলিল্লাহ তারা নিয়মতন্ত্র চলতে চান বাধ্য হন কখনো আপাতত ধর্মীয় দিক থেকে কেননা সংবিধান একটা কথা আছে সেটি হল প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় উপসম্প্রদায় তাদের নিজস্ব এই ধ্যান ধারণা বা বিশ্বাস অনুযায়ী নিজস্ব প্রতিষ্ঠান করা এবং তা রক্ষণাবেক্ষণ করার অধিকার রাখেন যদি ইংরেজি আমার ভুল না হয় every religious community and denomination has the right to establish and maintain their কিংবা ইটস যেটাই হোক না কেন ইংরেজি গ্রামারে রিলিজিয়াস ইনস্টিটিউশন বাংলা এবং ইংরাজিতে মোটামুটি কাছাকাছি ধরনের শব্দ সংবিধানে আছে বাংলাদেশের যেটা ভৌগোলিক এলাকা সংবিধানে স্বীকৃত আলেমরা শুনুন সাধারণ জনগণ শুনুন কাহিনী খুব ছোট্ট যদি আপনার নিয়ম জানা থাকে আইন জানা থাকে বাংলাদেশের ভৌগোলিক এলাকা ভূখণ্ডের এলাকা সংবিধানে সুনিশ্চিতভাবে চিহ্নিত করা হয়েছিল সাবেক পাকিস্তানের এরিয়া তারপরে যেগুলা বিতর্কিত ছিল সেগুলার মধ্যে কথা রয়ে গেছে কিছু মীমাংসিত কিছু অমীমাংসিত তাছাড়া আগের সীমানা এই সীমানা এর মধ্যে বাংলাদেশের যে সরকার যখন আসবেন রাষ্ট্রীয়গুলি বা সরকারি বলে সে অ্যাডমিনিস্ট্রেশন চলবে প্রশাসন চলবে সেখানে সংবিধানের কয়েকটা ধারা আছে সারা পৃথিবীতে একই ধরনের ধারা যে কোনো ধর্মীয় যে কোনো সামাজিক যে কোনো বিশ্বাসের মানুষেরা এই ভূখণ্ডের যে কোনো জায়গায় স্বাধীনভাবে নিজেরা নিজেদের ধর্ম প্রতিষ্ঠান করতে পারবেন করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন এবং চর্চা করতে পারবেন সংবিধান স্বীকৃত অধিকার সরকারকে সেটা মানতে হবে প্রশাসনকে সেটা মেনে চলতে হবে দেশের জনপ্রতিনিধিদেরকে সেটা মেনে চলতে হবে আলমদেরকে হুজুরদের কাঠমোল্লাদেরকে সে বিষয়টা বিবেচনা নিতে হবে এই পর্যন্ত বলার পরে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাচ্ছি আসলে বিষয়টা কি জুমার দিনে দুই আজান এবং বাংলায় খোতবা দুই আজান নিয়ে আমি শুরু করছি আপনাদের জানার জন্য আহমদিস হন সালাফি হন দুইটা একই কাছাকাছি বা যারা সহি আকিদা বলেন তারা বা যে কোনো মাঝহাবের ভাইয়েরা আপনারা শুনুন আসলে বিষয়টা কি বিষয়টা হল সহিহ বুখারির হাদিস আগে কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি হে মুমিনেরা ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল ফাসআউ ইলা ওয়া যারুল এই পর্যন্ত আমি থেমে গেলাম হে মুমিনেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা সলাত জুমআ জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় অর্থাৎ আজান দেওয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ তোমরা প্রস্তুতি নিয়ে দ্রুত গতিতে মসজিদের দিকে যাও দ্রুত গতি বলে দৌড়ানো নয় মানে প্রস্তুতি নিয়ে মনের দিক থেকে অত্যন্ত একটু সতর্কতার সাথে তুমি তাড়াতাড়ি যাও কাজ ছেড়ে দাও কেননা ইমাম আবুল কাসির বলেছেন হাদা হুয়াল আদান সানি দ্বিতীয় আজান সেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলছি ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ যিকরিল্লাহ আজানের সাথে সাথে যাও আজানের আগে আসতে পারেন কেননা ডান দিকে বসার ফজিলত অনেক বেশি ইমাম সাহেব মেম্বারে উঠে গেলে খাতা বন্ধ করে দেওয়া হয় যে প্রথম আসবেন প্রথম ঘন্টায় আসবেন কয়েকজন হতে পারেন কয়েকবার বলেছে উট কোরবানির সওয়াব দ্বিতীয় ঘন্টায় আসলে গরু কোরবানির সওয়াব তৃতীয় ঘন্টায় আসলে এই দুম্বা বা ছাগল কোরবানির সওয়াব তারপরের ঘন্টায় আসলে মুরগি কোরবানির সওয়াব তারপরে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গেলেন ফেরেস্তা মন্ডবা লিখতেই থাকেন শুধু সোহাবি না যারা যারা ঢুকবেন আগে আগে লিখতে থাকেন ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন ফেরেস্তা খাতা বন্ধ করে দিলাম ওই আলাদা যে ফজিলত পেলেন না হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন গোসল করল ঘরের ভালো কাপড়টা পরে ধান করল আতর মাখলো যদি থাকে তেল মালিশ করল শরীরের মধ্যে যদি থাকে তারপরে পথ অন্য কোনো কাজ করলো না শুধুমাত্র জুমান নিয়তেই আসতে থাকলো ওলা মেয়েটা হাত্তার রেখা মানুষের ঘাড়ের উপর হাইটা ভিতরে ঢুকলো না যেখানে জায়গা পেল আবার সামনে জায়গা রেখে বসেন মুসল্লি জায়গা থাকে না তখন তিনি কি করবেন ওই ক্ষেত্রে কখনো কখনো যায়জ কিন্তু জোর করে এসে আগে বসবেন এখন আমাদেরকে একটু অধিকার দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে না না আমাদের জন্য নিষেধ মোতাবল্লি সাহেব আমরা যারা সামান্য দায়িত্ব পেয়েছি এটা দায়িত্বের কারণে সামনে আসা জায়েজ আছে প্রশাসনের রাষ্ট্রীয় প্রশাসনের জায়েজ আছে কিন্তু আর কারণেও জায়েজ না আবার যখন অন্যরা দায়িত্ব পালন করবেন তারা সামনে আসবেন কেন নানান বিষয় রয়েছে এখানে ইসলাম অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়মের বাইরে নয় এইভাবে যখন আসলো আসার পরে বসল হতবা কুতেবা কুতিবা তারপরে সে এসে সালাত আদায় করা শুরু করে দিল জুমার আগে কিন্তু সুন্নত নাই সব কি নফল নফলের নিয়ত করে সালাত আদায় করা শুরু করে দিল নিয়ম কিন্তু বসে পড়া না সহিহ বুখারীর হাদিস ফাসাল্লামা কুতিবালহু রসি দেশে সালাত আদায় করতে থাকবেন আমি সূরা তেলাওয়াত বাকি থাকে সূরা তেলাওয়াত হাদিস দ্বারা প্রমাণিত তাহলে তার গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সকল সাগরে গুনাহ মাফ হাদিসটা মনে রাখেন তারপরে আমার কথা আছে আবার যদি বেরেনের যোগান দেয় কয়দিন যাবার শরীরও খুব বেশি ভালো না রাজশাহীতে ছিলাম দৌড়ে ব্রাহ্মণবাড়িয়া তারপরে আসার পরে এখনো পর্যন্ত সুস্থ হয়েছে বলে মনে হয় না চেষ্টা করছে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সুনান আবু দাউদে হাদিস আছে গোসল করল বাড়ি থেকে বেরিয়ে আসলো তেল এবং যা কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করলো তেল মাখলো আতর দিল তারপরে দানা ইমাম যতটা সম্ভব ইমামের কাছে এসে বসলো ওয়ালামিয়াল গো কোনো বাজে কথাও বলেন না কাজও করলেন না কিচ্ছু না ইমামের কাছে আসলো আসার পরে নীরবে খুতবা শুনল তাহলে তার গত এক বছরের গুনাহ মাফ ওয়া এক বছর যদি আপনি সিয়াম পালন করেন এবং তাহাজ্জুদের সালাত আদায় করেন অত পরিমাণ সোয়াব সোহাব নেওয়ার পেয়ে যাবেন শুনেন আবু দাউদের হাদিস হাদিস সহিহ গ্রহণযোগ্য আসল আজান হলো আমি এইখান থেকে শুরু করছি আগে কয়েকটা কথা আপনাদের সামনে বলে নিলাম শুধুমাত্র ইমাম সাহেব আসলেন আজান কখন হবে কোন কিছু হাদিসে বাদ নেই আমাদের পড়ার কিছু ত্রুটি আছে কিংবা মনে রাখার কিছু ত্রুটি আছে আজকাল তো দেখছি মাশা আল্লাহ আমরা নানান ব্যস্ত থাকি ছোটকালে হয়তো অতটা পড়ি নাই অনেকেই পড়াশোনা করেন এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করেন যে ওই হাদিস আমার নিজেরও পড়া হয় নাই বা প্রেমে নাই হতেই পারে এতে কিছু যায় আসে না সম্মানিত শ্রোতৃমন্ডলী সহিহ বুখারীর হাদিস মুয়াজ্জিন আজান দিতেন ওই সময় যখন ইমাম সাহেব মেম্বারে বসলেন মেম্বারে বসার আগে সালাম দিবেন তারপর তিনি বসবেন অন্য হাদিস দ্বারা প্রমাণিত মুয়াজ্জিন বসলেন সাহিব ইবনে জিদ তো বর্ণিত তার থেকে আবার সাত জনে বর্ণনা করেছেন পরবর্তীতে আমার শুরু হয়ে গেছে সাত জনে গেলে তিন জনে গেলে আমার শুরু হয়ে যায় হাদিস কিন্তু সাহাবি মোটামুটি ভাবে একজন সাহিব ইবনে জিদ তিনি বলছেন কানাল আযানুল আউয়াল বিভিন্ন ভাষায় আছে প্রথম আজান মা কান আল ইবতিদাউ ফিল আদান অন্য হাদিসে রয়েছে এটা হাদিসগুলো রয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসটা নেই সহিহ বুখারীতে আছে তিরমিজিতে আমার চোখে পড়েনি সহিহ বুখারী আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সব কিতাবে হাদিসগুলো বিভিন্ন ভাষায় এসেছে প্রথম আজান একটি আজান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের যুগে জুমার দিনে যখন আল্লাহর নবী বসতেন ওয়াহিদ আবি বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর যুগে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে কোন কোন বড় হয়েছে সাদরাম মিন খিলাফতে ওসমান ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের প্রথম দিকের কয়েক বছর একটা জন ওই সময় যখন ইমাম সাহেব মসজিদ মেম্বারে বসতেন এই হাদিস সোহেল বুখারিতে দুই তিন জায়গায় রয়েছে বিভিন্ন ভাষায় সুনানা আবু দাউদ একটু বেশি আছে বাইন ইয়াদাইল ইমাম আলা বাবুল মসজিদ ইমাম সাহেবের সামনে মসজিদের দরজায় ভালো করে শুনবেন সারা দুনিয়ার যারা শুনছেন তারা ভালো করে ব্যথা নিয়ে নিয়ে নেন হাদিসের শব্দগুলো আমি ঠিক অসুস্থতার জন্য নানা ব্যস্ততার জন্য হয়তো ওইভাবে ব্রেনের মধ্যে সেটাকে কনসাইজ করতে পারেনি তারপর উত্থাপন করার চেষ্টা করছে বাইনে ইমাম ইমামের সামনে আলা বাবুল মসজিদ মসজিদের দরজায় আদান দিতেন এটাই ছিল আল্লাহ নবীর যুগে এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে এটাই ছিল ওমর রাজিয়াল্লাহু যুগে এবং এটাই ছিল ওসমান রাজিয়াল্লাহু তাআলার খেলাফতের প্রথম কয়েক বছর হাদিস সহিহ বুখারীতে হাদিস সুনানে এই যে দরজা আজান নতুন এটা সহিহ বুখারীতে না এটা সুনান আবু দাউদে সম্মানিত উপস্থিতি সহিহ বুখারী সুনান আবু দাউদ থেকে নাসাই এবং ইবনে মাজার বর্ণনায় প্রত্যেকটাতে এইটুকু আবার বাড়তে এসেছে বাড়তি মানে সবটাতেই রয়েছে ফালাম্মা কানা খিলাফত ওসমান কিংবা আহাদ ওসমান যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো ফাকাসুরু লোকজন বেড়ে গেলেন কিংবা কাসুরান নাস মানুষ বেড়ে গেল বিভিন্ন বর্ণে আছে শহর বেড়ে যায় আমরা যখন ছোটকালে ঢাকায় এসেছি সেই ছিয়াত্তর সাতাত্তরের দিকে তখন এইখানটা মুড়ির টিমের মতো দু একটা গাড়ি চলত তখন কিছুদিনের মধ্যে আপনার রামপুরা ব্রিজ হলো গাড়ির একটি লোকাল ট্রেনে যেত ইঞ্জিন এত দুর্বল ছিল যে ওই পুলটার উপরে উঠতে পারত না রিক্সা ধাক্কা ধাক্কা তুলতে হতো সারা দিনে তিন চারটা মুড়ির টিন এখান থেকে চলতো সেই গোপালপুরের কোন টাঙ্গাইল থেকে ঢাকা আছে ঢাকা কলেজে এসে উপস্থিত হতাম তখন মাত্র পাঁচ টাকা ভাড়া ছিল রিক্সায় তো খুব কমে উঠতাম আমাদের যুগে লেখাপড়ার জন্য বাপ মা এত পয়সা দিতে চাইতো না আর ধান বেচা পাট বেচা পয়সা দেয় পড়ার খরচা হতো না হেঁটে হেঁটে যেতে হতো ফুলবাড়ি নেমে ডাকালে আমাদের যেতে হতো সম্মত বুঝতে এখন বাড়তে সেই ঢাকা শহর কোথায় চলে গেছে বেশি দেড় থেকে দুই কোটি মানুষ এখন এমনকি যে পরিমাণ প্রাইভেট কার ফুটবল খেলতে যে অ্যাক্সিডেন্ট করলাম ঢাকা ইউনিভার্সিটিতে একদিন হাত ভাঙ চিটাগাঙ্গের গাড়ি নাই মাত্র ভাইস চ্যান্সেলের একটা গাড়ি সেটা নিয়ে হাসপাতাল হাসপাতালে ঘুরলাম এই তো এখন তো এক একজনের তিন চারটা করে গাড়ি তো আমাদের যুগের আমাদের সিনিয়র যারা তারা আরো অনেক কিছু বলতে পারবেন মদিনা শহর বড় হয়ে গেল রাজধানী শহর লোকজন বেড়ে গেল কর্মচাঞ্চল্য বেড়ে গেল আওয়াজ বেড়ে গেল এখন মসজিদে নবীর থেকে যে আজান সেই বেলালের কণ্ঠ নাই আল্লাহ নবীর ইন্তেকালের সাথে সাথে বেলাল চলে গেছেন শামে নবী নাই আমি কাকে আজান শোনাব যারা আজান দেন অত দূরে আজান যায় না জাওরান নামক স্থান ইমাম বুখারি স্বয়ং সহিল বুখারিতে বলে দিয়েছেন জাওরা হল মদিনার যে বাজার সেই বাজারের একটা জায়গা কেউ কেউ বলেছেন একটা উঁচু বাড়ি কেউ কেউ বলেছেন একটা টিলা অর্থাৎ উঁচা জায়গা বাজারে মসজিদ থেকে একটু দূরে সেখানে সতর্কতার জন্য ওয়াক্তের আগে একটা আজান জানার আহ্বান জানাতেন সেটা মূলত আজান নয় মানুষের প্রস্তুতি নেওয়ার জন্য বেচা কেনা জিনিসপত্র বন্ধ করে তাড়াতাড়ি করে মসজিদে আসার জন্য প্রস্তুত হবে এই আজানের পরে বেচা কেনা নিষিদ্ধ না যদি এটা একেবারে কোরআন এবং হাদিসের যে শরীর আজান নির্দিষ্ট শরীর আজান সেটা নয় সেই আজান কোন কোন মনে আজান আউয়াল কোন কোন মনে আজান সানি কোন কোন মনে আজান সালিস আউ্বাল মানে যেহেতু আজানটা সর্বপ্রথম দেওয়া হয় সেই জন্য আউ্বাল আর সালেস হলো পরে এটা বিধিবদ্ধ করেছেন ওসমান রাজিয়াল্লাহ তালা সেই হিসাবে সালেস ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না এই জনগণ বৃদ্ধি পাওয়ার কারণে সময় হওয়ার আগে জাওরা নামক সেই টিলায় বা বাজারের উঁচু জায়গাতে ওসমান রাজিয়াল্লাহ তালানো এক আজানের ব্যবস্থা করলেন আসা বলছেন ওয়াসাবাত আল আমর আলা আলিক সেটা তার যুগে সাহাবাদের যুগে তখন মদিনায় চলছিল সম্মানিত মুসলমানগণ এই হল যে আজানটা আমরা দিচ্ছি এখন অতিরিক্ত সে আজানের কাহিনী মূলত এখন সেই আজান শরীয়তে আজান কিনা সে আজান বেদাত কিনা সে আজান দিতে হবে কিনা সাহাবি করেছেন বেদাত শব্দ আমি মুসলিমদের মুখে উচ্চারণ কম করি সেটা ওখানেই রেখে দিলাম কিন্তু ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু কেন আজানটা দিলেন হাদিসের অতি স্পষ্ট সোহেল বুখারিতে লোকজন বেড়ে গেছে আওয়াজ পৌঁছানো যাচ্ছে না এই কারণে তিনি প্রস্তুতিমূলক ভাবে এক নাজান দিয়েছেন এখন আমাদের সমস্যা কি মসজিদের পাশে মসজিদ সর্বত্র মসজিদ এখন আমাদের মাইক্রোফোন হয়ে গেছে আপনারা উসুল পড়েন প্রত্যেক মজাবে তার ফর্মুলা আছে আলা বের করেন ইদা জালাতুল জালাতুল মালুল ইদা জালা সত্য জালাল মাশরুক যদি প্রয়োজন শেষ হয়ে যায় আপনার কাজ শেষ হয়ে যাবে রোগ শেষ আপনি ওষুধ খাবেন কেন রোগ ওষুধ খান ক্ষুদা লাগছে ভাত খাবেন ক্ষুদা নাই ঠেলা দেবেন গলার মধ্যে তো কমন সেন্সের বিষয় সাধারণ নিয়মের বিষয় এটা কি কারণ দেবেন এই আজানটা কারণ কি তারপরে মাইক্রোফোন হয়ে গেছে বহু দূর দূরান্ত মাইলের পর মাইল আওয়াজ চলে যাচ্ছে এখন বলবে ওসমান আজান তাহলে করছেন আমরা করবো যে ওসমান আল্লাহ তাআলা করেছেন প্রয়োজনে করেছেন প্রয়োজন নাই তাও যদি আপনি করতেছেন এটা আপনার ব্যাপার আরেকজনের উপরে চাপাচ্ছেন কেন আপনি আপনি করতেছেন সেটা আপনার ব্যাপার আরেকজনের উপর আপনি চাপাতে যাচ্ছেন কেন এখন আপনার সামনে আমার দ্বিতীয় প্রশ্ন সেটি হলো ওসমান রাজি আল্লাহ তাআলা কোথায় আজান দিয়েছেন মসজিদে একটু দূরে উঁচু জায়গায় আপনি মসজিদে দিচ্ছেন কেন প্রত্যেকটি সহিউল বুখারি থেকে শুরু করে প্রত্যেকটি হাদিসের কিতাবে যেখানে বিবরণ রয়েছে মসজিদ থেকে দূরে জাওরা নামক স্থানে উঁচু জায়গায় ওসমান রাজিয়াল্লাহু অবগত করানোর জন্য একটি আজান মানেই হলো অবগত করা জানিয়ে দেওয়ার জন্য একটা আজানের ব্যবস্থা করলেন সেটা হলো মসজিদ আল্লাহ কোন সুন্নত যে সুন্নত কার আপনি বলছেন তাবু সুন্নতি সুন্নতুল খোলাফায় রাশিদিন মাহাদিন আল্লাহ নবীর সুন্নত পালন করো খোলাফার সুন্নত পালন করো ওসমান আজল তো তালানো খালিফা সুতরাং সেই সুন্নত পালন করছে ওসমান আজল তো মসজিদ আজান দিয়েছেন ওই আজান না মসজিদে না জাওরায় আপনি মসজিদ আনলেন কেন আপনি আপনার ভাবমতো শরীয়ত বানিয়েছেন আপনি আপনার ভাবমতো বাহিরে আজান মসজিদে নিয়ে এসেছেন তার উপরে বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নত আপনি কি বাংলাকে হাইকোর্ট দেখেন নাকি মসজিদ যাওরা মদিনার মসজিদ জাহরায় অবস্থিত আমাদের এইটা কি কোন জায়গায় অবস্থিত মোহাম্মদপুরে মোহাম্মদপুরে কোন জায়গায় এখানে আপনি যদি মনে করেন যে আশপাশে কোথাও মাইক টেক আওয়াজ নাই কাউরান বাজারের পর্যন্ত কোনো মসজিদ নাই কাউরান বাজারে যদি কারওয়ান বাজারে যদি আপনি তখন অবগত করার জন্য ওসমান রাজাল তালন সুন্নত পালন করতেন তাহলে বুঝতাম যে আপনার একটা যুক্তিসঙ্গত কারণ আছে প্রত্যেক জায়গায় মসজিদ প্রত্যেক জায়গায় মাইক প্রত্যেক জায়গায় জানা আছে আপনি মসজিদের মধ্যে আজান নিয়ে এসে বলেন এইটাই উসমান রাজিয়াল্লাহু তাআলার সুন্নাত পাগল পেয়েছেন সম্মানিত উপস্থিতি হেসাম ইবনে আব্দুল মালিক যখন খেলাফতের দায়িত্ব নিলেন বা শাসকের দায়িত্ব নিলেন তিনি বাজারের ওই আজানটা নিয়ে আসেন মসজিদের মিনারের মধ্যে মিনারের আজান নিয়ে আসলেন তিনি ইমামের সামনে আর হেসাম আপনি আব্দুল মালিকের সেই ঘটনা আপনি এখন ওসমান রাজিয়াল্লাহু তাআলার উপর চাপাতে যাচ্ছেন হাদিস পড়েন না ঠিক মতো ভাষা শব্দ সহ সম্মানিত উপস্থিতি কাজেই ওই আজান যদি কেউ কোথাও দিতে চান আমি সেটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু যদি কেউ এক আজানের বিরোধিতা করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি তিনি আল্লাহর নবীর বিরোধিতা করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করছেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক শাসনের বিরোধিতা করছেন বিরুদ্ধে কথা বলবেন না কেউ আমি আহলাজি যারা করেন তাদেরকেও বলবো আর যারা খামা খালাফালাফি নাচানাচি করেন তাদেরকেও বলবো যে এক আজানি শূন্যত এবং সুনির্দিষ্ট সেই শূন্যত ওটা যদি কেউ করে সে দায় দায়িত্ব তাদের সে দায় দায়িত্ব আমার নয় আমি সেখানে কোনো ফতোয়া দিতে চাই না ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নাই আমি শুধু বিবরণ দিচ্ছি আপনাদের সামনে সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে দ্বিতীয় প্রশ্ন আমার আলোচনার বিষয় ছিল কি একটা হলো দুই আজান আরেকটা বাংলায় খোতবা দেখুন এই হলো দুই আজানের বিবরণ হাদিসে তিন প্রকারের আজানের বিবরণ আছে জুমার দিনে একটি হলো মিনারের উপরে আর একটি হলো মসজিদের দরজায় আর একটি হলো সাতখান মসজিদ মসজিদের সাদের উপরে জুমা ছাড়াও উঁচা জায়গা নাই বেলা রাজিয়াল তালে কাল্লা নবী কাবার উপরে তুলে দিয়েছিলেন আমার ঘরের সাদের উপর থেকে আজান দাও বাবুল মসজিদ মানার হাউসে তিন প্রকার আছে ইমাম সবার সামনে আজান দেওয়ার কোন শুদ্ধ দলিল নেই এমনকি বিস্তারিত বিবরণ দিয়েছেন এমনি আমি হাজ এবং সুনানে আবু দাউদের ব্যাখ্যাতা উনি হলেন আমরা শামসুল হক আজিম আবাদী সৈয়দ নজরুল হোসেন ছাত্র সুনানে আবু দাউদের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করে বলেছেন এই তিন প্রকারের আজানের বিবরণী হাদিসে পাওয়া যায় ইমামের সামনে আজান দেওয়ার কোনো হাদিস নেই কোন দলিল নেই আছে বাইরে আর আজানের উদ্দেশ্য হলো মানুষকে জানানো যারা আজান দেওয়ার একটা যুক্তি আছে বাজারের মানুষকে অবগত করা মসজিদের মধ্যে আজান দিয়ে আপনি কাকে জানাচ্ছেন এটা তো কামত যথেষ্ট মসজিদের মুসল্লিদেরকে জানান কোনো একামত রাজান আজান বাইরে জানানো আজান নয় এখানে ইমামের সামনে কোন উদ্দেশ্যে আপনি আজান দিচ্ছেন আবার আজান দিচ্ছেন কখন দেখুন আজানটা দিচ্ছেন কখন আপনি দুই আজান পাশাপাশি দিচ্ছে কোন কোন মসজিদে এই মুহূর্তে মিনার থেকে আজান হচ্ছে তারপরে পরে আরেকটা আজান ইমাম সাহেবের সামনে এসে দিচ্ছেন নতুন নতুন মনে হচ্ছে অনেক ভাইদের কাছে কিন্তু ব্যাপারগুলো আমি এই সকল বিষয়ে আলোচনা করে না যেহেতু সম্প্রতি ঘটনা ঘটে গেল কাজে খেয়াল করে দিচ্ছি ইমামের সামনে আজান দেওয়ার কোনো হাদিস নেই জায়েজ না জায়েজের ফটো আপনারা দেবেন আমি শুধু বর্ণনা করে যাচ্ছি ইমামের সামনে আজান দিচ্ছেন মুহাদ্দিসিন کرام শারিহরা বলেন লা ফায়দাতা ফি ঘরের মধ্যে ইমামের সামনে আজান দেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই কোনো প্রসঙ্গ নেই আজান দেওয়ার আজান মানে মানুষকে জানিয়ে দেওয়া যে সালাতের রক্ত হয়েছে আসো কামত হলো মসজিদের ভিতরের বিষয় কোথায় এনে আসলেন জাহরা নিয়ে আসলেন আপনি এই মিনারের উপরে মিনারের আজান যেটা সেটা এনে আসলেন ইমাম সাহেবের সামনে সামনে আয়ত উপস্থিতি নারাজ হওয়া যাবে না যত জায়গায় আলোচনায় বাহাসে যাই সেখানে যে দেখা যায় এই সেই হাম্মি তাম্বি আরে হাম্মি তাম্বির আলেম হওয়ার দরকার আছে এ তো সাধারণ অস্তানি যথেষ্ট পৃথিবীর কোন মুফতি পর্যন্ত বলেছেন যে প্রথমে ওই আজান না দিলে আজান হবে না কোন মজহবে কোন ফতোয়ায় কোন ইমাম কোন আলেম কোন মুজতাহিদের পর্যন্ত বলেন নাই যে ওই আজান বাদ দিলে সালাতের কোনো ক্ষতি হবে জুমার বা অন্য কোনো অক্তিয়া সালাতের কোনো ক্ষতি হবে ওটা অতিরিক্ত আজান যদি কেউ দেন সেটা তার ব্যাপার কেউ যদি মত পর্যন্ত ওই আজান উচ্চারণ না করে কিচ্ছু যায় না আসেও না শরীয়তের আপনি দিবেন না দেবেন সেটা আপনার ব্যাপার ওইটারে আপনি বাহাস করবেন আমি গিয়ে উপস্থিত হলাম আও কাও শুরু করে দিলেন আগের থেকে খবর হয়ে গেছে যে প্রশাসন থেকে বাহাস হবে না আমরা চিন্তা করলাম যে অভিজ্ঞতা যা আছে একটা ধোকা দেয় চিৎকার দিয়ে খামাকা স্লোগান দেওয়া শুরু করবে আমাদের জয় হয়েছে ওনারা ভয়ের সাথে আসেন নাই আমরাও ভিতর দিয়ে যে হাজির হয়ে গেছে তো অবাক হয়ে গেছে রে চিন্তা করছেন এক তফা স্লোগান দেয়া বিজয়ে চলে যাব আসলেন কেন এই দেরি করছেন এই করছেন ওই করছেন সেই করছেন ইত্যাদি ইত্যাদি নানান কথা আমারও আমার ছোট ভাইয়ের মতো ভালোই লেখাপড়া জানে ফরাজি সাহেব ওকে বললাম ভাই তোমরা আর কতদিন বাহাসের যোগ্য যে বিষয়গুলো নয় এগুলো কতদিন বিতর্ক করবা যে আপনি তো একই কাম করেন আমারে প্রতিবাদ করছে রাজশাহীতে যে ঈদের ট্রিটমেন্ট আপনি প্রথমে মিটিয়ে দিলেন এখানে এসে আপনি সেই মিটমাটের কথাই বলছেন আর আসছে লোক খায়ের মোমেনদের মধ্যে মিটমাট করে দিতে পারি সেইটাই তো ভালো কথা তোমরা খালি তর্ক বাজাতে চাও কেন আমরা তো বিতর্কে জিততে আসি না আল্লাহ নবীর সুন্নতটা বলতে আসে আর এখানে বিতর্কের কোনো অবকাশই নেই হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস এখানে কোনো বিতর্কের অবকাশই নেই কেন কেউ বলে নাই যে বাহিরে এই আজানটা জরুরি তো বাহাজ লাগাইছো কিনা তোমরা তুমি বলো কোথায় দলিল আছে যে ওই আজান না দিলে সালাতের কোনো ক্ষতি হবে বা ওই আজান মসজিদে দিতে হবে হয়তো অবাক হয়ে যাচ্ছেন সারা পৃথিবীর বিভিন্ন আলিম ওলামারা কিন্তু কথা এটাই প্রথম আজানের পরে বেচা কিনে জায়েজ কিনা জায়েজ إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع বেচা কিনে বাদ দাও এটা কোন আজানের পরে প্রথম আজান না দ্বিতীয় আজান প্রথম আজান আজানই না ওটা এলো ওটা ইডভাগ ওটার পরে ওটা সেকেন্ড চাইস ওটার পরেও আপনি বহুত কাজ করতে পারবেন দ্বিতীয় আজানের পরে যেটা বর্তমান দ্বিতীয় আজানের প্রথম সহি আজান যেটা সহি আজানের বাতিল আজান নাম বলছি না তার বিপরীতে যেটা মেশরু আল্লাহ নবীর যুগে আবু বকর ওমরের যুগে সেই আজানের পরে বেচাকে নিষিদ্ধ এখন ওনারা বলছেন দ্বিতীয় প্রসঙ্গে আমি ক্রস করে চলে যাচ্ছি খুব দ্রুত করতে আকুল কল আস্তাফিল আলাইকুম আজমাইন এই হল আজান প্রসঙ্গে খুব সংক্ষেপে বিবরণ এখন ওনারা বলবেন দ্বিতীয় প্রসঙ্গ ছিল খোতবার ভাষা একটু মিশিয়ে দিয়ে এখানে ক্রস করে দিই আপনাদের সামনে মিক্স করে দিই খোতবার ভাষা খোতবার ভাষা প্রসঙ্গে খোতবার অর্থ কি খোতবা মানে হল বক্তৃতা খোতবা মানে হল ভাষণ খাতিব মানে যিনি বক্তব্য দেন খাতিব মানে হলো যিনি ভাষণ দেন মুখাতাব মানে যাদেরকে সম্মুখে কথা বলা হয় বক্তব্য দেওয়া হয় আলোচনা করা হয় এখন আমি খাতিব আরবি ভাষায় খোদবা দিচ্ছি শ্রোতা সব বাংলা ভাষাভাষী কেয়ামত পর্যন্ত যদি বারো চন্দ্রের তেরো খোদবা বাউন্ন সপ্তাহের তিপ্পান্ন খোদবা পড়তে থাকি শ্রোতার কি উপকার হবে আল্লাহ মুসলিম বড় কড়া কথা বলেছেন লা ইয়াজুজুল খাতিব কোন খতিবের জন্য জায়েজ নয় আইয়াখতুবা যে খুতবা দিবে বিলিসানে গায়রে তার সম্প্রদায় যে ভাষা বোঝানো সেই ভাষায় খুতবা দেওয়া জায়েজই না অর্থাৎ বাঙালির সামনে আরবিতে খুতবা দেওয়া জায়েজ না একটু কড়া বেশি বলেছেন উনি মানে শক্ত করে বলেছেন কোন দেখেন ফতোয়া কানুল ইসলামের মধ্যে মুখাতাব বাঙালি মুখাতাব ইংরেজির মুখাতাব উর্দুর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরবিতে খোদবা পড়ছেন আরবিতে খোদবা দেওয়া না যায় এই কথা বলার দুঃসাহস আমার নেই আল্লাহ মোসামিন বলেছেন দিতে পারলে না যায় হবে এই কথা আমি বলবো না শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ গ্র্যান্ড মুক্তি সৌদি আরবের এবং তার কমিটি মিলে যে ফতোয়া দিয়েছেন সেটা হলো গায়রুল আরবি ভাষা ছাড়া অন্য ভাষাভাষী লা ওয়ালাহু বিলিসানে বিলাদিহি খাতিবের জন্য জায়েজ আছে যে সে তার দেশের মানুষরা যে ভাষায় কথা বলে এবং বুঝে সেই ভাষায় সে খোদবা দিবে তবে তিনি বলছেন আরো ভালো হয় যদি আরবি বলবে তার সাথে যে দেশের মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষায় অনুবাদ করে দেবে সেটাই সবচেয়ে বেশি ভালো হয় আপনি খুলে দেখুন ফতোয়া বোর্ডের ফতোয়া শেখ বিন বাজের আলাদা একটা আর্টিকেল আছে আর উপরে এখন ওনারা বলবেন এই দেশের ওহাবিরা দেশের লাম ও হাবিরা এগুলা শুরু করছে আপনি আপনার নিজের কেতাবও পড়েন না খুলে দেখুন তরুণ মুখতার রব্দুল মুখতার বিখ্যাত হানাফি মজাবের কেতাব وعلى هذا الخطاب وعلى هذا الخلاف الخطبة والأذكار এই মতবিরোধের ভিত্তি করে খুতবা আর ওই ভাষা ছাড়া অন্য ভাষায় দেওয়া যায় আপনি খুলেন নাই তো কেতাব আপনি পড়েননি আপনি গায়ের জোরে চিৎকার করেন খোপার মধ্যে যা যা প্রয়োজন আপনারা বলেছেন ফেকার কেতার সঙ্গে কোরআনের আয়াত থাকতে হবে ওয়াজাক্কির বিল কোরআন লা ইয়াখাফু আইদ এটা মেনে নিতে হবে তুমি কোরআন দ্বারা ওয়াজ করো আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে কেন কুল্লু আমরিন দিবালেন লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আবতাব আলহামদুলিল্লাহ ছাড়া কোনো কথা কোনো কাজ শুরু করা যায় না বিসমিল্লাহ বলে অনেক কাজ শুরু করতে হয় খুতবার আগে আলহামদুলিল্লাহ পড়তে হবে পড়তে হবে আল্লাহ নবীর রয়েছে সুন্নত যেটা হাজা আল্লাহ নবী কিভাবে দিতেন সব সেখানে লিপিবদ্ধ রয়েছে এখন এনারা সুর তুলেছেন নিজেদের পক্ষ থেকে কোরআনের বিধান অনুযায়ী নয় হাদিসের বিধান অনুযায়ী নয় ফেখার বিধান অনুযায়ী নয় গায়ের জোরে ঝগড়া লাগাতে হয় আরেকজনের সাথে আপনি কোথায় পেলেন যে খুতবা আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না শেখ ওসাইমিন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ আল্লামা ফৌজান শেখ তোয়াইজিরি সৌদি আরবের বড় বড় মুফতি করে যায় এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন সূরা ইব্রাহিমের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم ওমা আমি যত রসুল প্রেরণ করেছি ইল্লা তার কমের যে ভাষা সেই ভাষায় আমি পাঠিয়েছি যাতে তিনি তারা বিবরণ দিতে পারেন বর্ণনা করতে পারেন শেখ হোসেন অবাক হয়ে বলেছেন লা ফায়দা তাফি শেখ বিন বাজ অবাক হয়ে বলেছেন লা ফায়দা তাফি ওয়ালা মাকসুদ ওয়ালাইয়াত হাক্কাকুল মাতলুব তাদের ভাষা যে দেশের ভাষা যেটা তার বাইরে খোদবা দিলে খোদবার উদ্দেশ্যে তো সাধিত হলো না এটা তাদের ভাষা আমার ভাষা নয় আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করছি কাজে যা যে দেশের যে ভাষা সে ভাষায় কোথাও যাওয়া যাবে কোরআনে আয়াত তেলাওয়াত করবেন হাদিস পাঠ করবেন আল্লাহ নবীর সালাত পাঠ করবেন আলহামদুলিল্লাহ আহমদহু অনাস্তায়ন শুরু করবেন এখন একটা কথা কিয়াসি কথা নিয়ে এসেছেন কিয়াসি কথা কি আসলে তো হলো জুমার সালাত জোহরের সালাত জোহরের সালাতকে দুই ভাগ করে দুই রাকাত কমে গেছে সেই দুই রাকাতের বদলে এই খুতবা তাহলে এই খতবার মধ্যে আরবি ছাড়া অন্য কিছু হতে যেহেতু সালাতের বদলে এখানে এই কাহিনী ভালোভাবে লাগিয়েছেন আবার এখানেই ফতোয়ার মধ্যে বলছেন কেউ যদি নাপাক অবস্থায় খুতবা দেয় যায় সালাতের বদলে খোদ্া সূত্র খোদ্বার মধ্যে আরবি ছাড়া কিছু বলা যাবে না নাপাক অবস্থায় যদি আপনি সালাত আদায় করে সালাত হবে তো খোদ্া কিভাবে যায় হবে সালাতের বদলে যেটা এমনকি যদি বড় খোদ্া হয় জানাবাতের যদি হয় ইমাম সাহেব যে কোনো খোদ্া দিলেন গোসল করে এই সতর্ক খোদ্া দিতে পারবেন আপনার উল্টান যদি পারেন এগুলো থাকার তাহলে কিভাবে আপনি যেই বলছেন এই যে এটা সালাতের জোহরের সালাতের দুই রেখাত বাদ দেয় দুই রেখাত খোদ্ হয়ে গেল আর দুই রেখাত তাদের দিতে পারেন কিন্তু মাসালা তো এক না সালাত আদায় করতে কেবলামুখী হয়ে আমি এখন ইমাম সাহেব কোন দিকে আছি কি করে আপনি এক করতে চাচ্ছেন সম্মানিত উপস্থিতি আরো মজার কথা আমি সারা পৃথিবীর আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি কঠিন কঠিন ফেক এবং উসুল্লি মাসাগুলো সহজ করে নিয়ে আসছি আপনারাই কি বলেননি আল কিরাআত বিল ফারসিয়া ফি জায়েজা সালাতের মধ্যে ফার্সি ভাষায় পাঠ করা জায়েজ খুতমা জায়েজ না আরবি ছাড়া আর সালাত সরাসরি নামাজ জায়েজ ফার্সি ভাষায় কয় কেতাবে আপনি দেখতে চান দেখুন নুরুল আনোয়ার দেখুন আমি আব্দুল মুখতার পূর্ণ মুখতার খুলে দেখুন জায়েজ করে দিয়েছেন আপনারা সালাতের মধ্যে সূরা ফাতিহার বদলে ফার্সি ভাষায় কোরআন তেলাওয়াত জায়েজ যদিও কেউ কেউ বলেছেন মুহাম্মদ আবি মরিয়ম থেকে বিবরণ রয়েছে ইমাম সাহেব এই কথার থেকে কথাতে উজ্জ্বল করেছেন তিনি ফিরে এসেছেন ইমাম আবু ইউসুফ তার প্রধান শিষ্য দ্বিতীয় শিষ্য ইমাম মোহাম্মদের কাছে জায়েজ নয় ইমাম সাহেব তার দুই ছাত্রের কথা দিয়ে ফিরে এসেছেন প্রত্যাহার করেছেন নিজের মতকে তাই যদি থাকে আলহামদুলিল্লাহ আমরা সেটাই মনে করি জিমা ওহেব রহমাল্লাহ তাবি হওয়ার সম্ভাবনা আছে তাবে তাবে তো বটেই তার মতো মানুষ কি করে বলবেন যিনি মুজতাহিদ যিনি ফকিহ এত বড় মর্যাদার অধিকারী তিনি কি করে বলবেন সুরা ফাতেহার বদলে ফার্সিতে বলা যায় এটা হতেই পারে না এটা আপনারা বানিয়ে তার উপর চাপিয়েছেন হয়তোবা যদি তাই হয়ে থাকে তাহলে ফেকার কেতাব ভরে রেখেছেন কেন এত কিল কাল মাকাল তাবিল দিয়ে আপনি খোতবা দিতে দিবেন না আরবি ভাষা ছাড়া আর আপনি সালাদ পুরবেন ফার্সি ভাষায় কতগুলা তাবিল বর্ণনা করেছেন এক নম্বর নুন আনোয়ারের যে ভাষা আল মানার এটা হলো লেখা হলো আপনার ইমাম আল নাসাফির সেটা সারা করেছেন মোল্লা আহমদ জিয়েন আল মানারের ব্যাখ্যা নুরুল আনোয়ার সেটার আবার ব্যাখ্যা করেছেন হাসিয়ে দিয়েছেন কামরুল আকমাল নামে লাকনুল এক আলেম লাকনুর আলেম সাহেব ভালো দেখছি সব গোছায় মোছে সব প্রত্যাহার করে যা সঠিক সেটা লেখার চেষ্টা করেছেন জাজাহুল্লাহ খায়রুন কি কি বলেছেন ইনদাল আজস ওয়াল উযর ইমাম সাহেব বলছেন মিন দুনি উযর কোন উযর ছাড়াই ফার্সি পড়া যায় ওরা বলছে উযর যদি থাকে যদি না পারে ইত্তেফাকান জায়েজ ইউনিভার্সলি সর্বসম্মতি করে ফার্সি ভাষায় জায়েজ যদি কেউ আরবিতে পড়তে না পারে এটা জায়গায় ইত্তেফাক বলেছেন আপনারা আর খুতবা দিতে দেবেন আরবি ছাড়া জব্দুল মুখতার দুরুল মুখতার মধ্যে আপনাদের খুতবাতে জায়েজের কথা উল্লেখ আছে কি বৈপরীত্য আমি কোনো মাঝহাবের নাম নিয়ে বলছি না আমি সকল আলেমেরই দৃষ্টি আকর্ষণ করছি ফার্সি ভাষায় কেন কোরআন কেন জায়জ হবে সালাতের মধ্যে কতগুলো ব্যাখ্যা দাঁড় করেছেন দেখো নুরুল আলমের ব্যাখ্যা সালাত হলো আল্লাহ এবং বান্দার মধ্যে গোপনে কথা বলা সেখানে কোরআনের মধ্যে বালাকত আছে ফাসাহা আছে বারা আছে ফওয়াসিল আছে আসজা আছে আমি সংক্ষেপে বলছি একটার সুন্দর যে মিল যে ভাষার লালিত্য উচ্চাঙ্গের ব্যাকরণ ইত্যাদিতে যে বালাকত অলংকার শাস্ত্রে এর মধ্যে যদি কেউ ডুবে যায় وأن الإمام كان مستغرقا في بحر التوحيد والمشاهدة ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি ডুবে যেতেন মুস্তাফি বাহরের তৌহিদ আল্লাহর তৌহিদের সাগরে ইমাম আবু হানিফা ডুবে যেতেন অফি জাহাতিল্লাহ আল্লাহর সত্তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতেন এই অবস্থায় ইমাম আবু হানিফার মতো মানুষরা যদি আরবিতে কোরআন তেলাওয়াত করেন তাহলে হয়তোবা তিনি তার দিক হারিয়ে ফেলবেন এই জন্য তিনি ফার্সি ভাষায় জায়েজ করেছেন দেখুন ব্যাখ্যার ঠেলা কি আরেক ব্যাখ্যা এসেছে মৌলানোর ব্যাখ্যা তো ব্যাখ্যা দিচ্ছেন দুরুল মুখতার আমার উদ্দল মুখতারের মধ্যে বিবরণটা এসে ফার্সি ভাষায় কেন জায়েজ لأنها قريبة إلى اللغة العربية কেননা ফার্সি ভাষা আরবের খুব কাছাকাছি ভাষা অন্য কোনো ভাষায় চলবে না কেমন কাছাকাছি যেটা আলী রাজি আল্লাহ এবং নবী মোহাম্মদ সাল্লাহ সেহারার কাছাকাছি যেরকম শিয়ারা বলে আমি বহুবার বলেছি একজনের বয়স বারো একজনের চল্লিশ একজন লম্বা গরমের একজন খাটো একজন সিমসম একজন মোটা একজনের শুনে লোম ভরা একজনের হালকা লোম একজনের প্যাট হলো চাপা আর একজনের প্যাট হলো বড় একজন হলেন লালচে ফর্সা আর একজন হলেন শ্যামলা একজনের মাথা হলো ঘন চুল একজনের মাথা হলো টাক দুজন খুব মিল না আর এই মিলন কারণে জিব্রাইল দুজনে পার্থক্য ভুলতে বুঝতে পারে নাই আলী কেন নবত না দিয়ে মোহাম্মদকে দিয়ে দিচ্ছে এইরকম মিল ফার্সি এবং আরবের মধ্যে মিল কি পরিমাণ দেখেন যদি আল্লাহ আকবরের বদলে খোদাই বুজুর্গ বলেন হয়ে যাবে আপনারাই বলছেন ফেকার কেতাবে বহু ফেকার কেতাবে উল্লেখ করেছেন আমি বদনাম করছি আপনার পড়েন না আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরে বলেন জাজাকুমুল্লাহ খায়রান কিন্তু ফতোয়ার কেতাব আপনার ফতোয়া নিয়ে তো মারামারি লাগান এই জন্য আমি সেই দিকে ইশারা করছি আলহামদুলিল্লাহ এই সকল মারামারি কাটাকাটি পথের তুলে এগুলা বাহাজের বিষয় না ফালতু বিষয় না আপনারা বাজার গরম করেন স্ট্যাটাস দেন এক একজনে নিজেদের নাম ফুটানোর জন্য বাহুল্য কাজ বাজার থেকে বন্ধ করে দেন আপনারা এগুলো করেন না কিন্তু ফেকার কেতাবে আছে আর ঝগড়া যখন লাগান তখন এক শ্রেণীর সবাই করেন আলহামদুলিল্লাহ আকা বেরেন যারা আছেন মজাহের আলহামদুলিল্লাহ যাদের কেতাবে নলেজ আছে তারা এগুলার পিছনে ঘোরেন না অনেকে এগুলোকে দূরে আছেন জাজাকুমুল্লাহ খায়রান কিন্তু ফার্সি ভাষার আর আরবি ভাষার মিল কতটুকু দেখুন সুরা ফাতে পড়েন বিসমুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বানামে খোদায় ইসম হলো নাম আল্লাহ হলো খোদা আর রহমান হলো বাখশন্দা রাহিম মেহরবান কিরকম মিল হইল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আকবরের বদলে বললেন বানামে খোদায়া আল্লাহ আকবর কেন খোদায় বুজুর্গ আল্লাহ বুজুর্গ শুরু করলেন তারপরে হাত বান্ধলেন বান্দার পরে বিসমিল্লাহির রহমান রাহিম পড়লেন এই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন সতায়েশ কে আর দুটোর মধ্যে আর রহমান তো আগেই বলেছে মালিক মালিক এইভাবে যায় শেষ করেন না রাহে গোস্তেকা ফাটছে তো জানেন না হিকমতে এইগুলা আপনি শেষ করলেন সুরা ফাতে সাথে ভাষা মিলল না খুব বলছে কারিবাতুন ইলাল লুগাতিল আরাবিয়া ফার্সি ভাষার সাথে নাকি আরবি ভাষার খুব মিল এগুলো বলেন আপনারা এগুলোও বলেন আপনারা হারাম ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فاقرأ ما تيسر من القرآن তুমি সালাতের মধ্যে তোমার জন্য যা সহজ হয় সেই কোরআন তুমি তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে কোরআনের সংজ্ঞা আপনারা দিয়েছেন প্রত্যেকটি উসুলের কিতাবে আকেদার কিতাবে মান নাজমি ওয়াল মানা জামিয়ান ভাষা এবং অর্থ দুটো মিলেই কোরআন শুধু ভাষার নাম কোরআন নয় যদি অর্থ আল্লাহর পক্ষতে না হয় আর শুধু অর্থের নাম কোরআন নয় যদি ভাষা আল্লাহর পক্ষতে না হয় এখন তিন প্রকারের কথা কথা আল্লাহর ভাষা জিব্রাহিমের কিংবা নবী মোহাম্মদের আর বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আরবিতে অনুবাদ করেছেন কিংবা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে অনুবাদ করে দিয়েছেন কোনটাই রাইট নয় বিস্তারিত বিবরণ আমি যাচ্ছি না রাইট হলো এটা ভাষাও আল্লাহর বিষয়বস্তু কার দুটো মিলে কি কোরআন বিষয়বস্তু আল্লাহর ভাষা আল্লাহ নবীর সেটা কি হবে হাদিস ভাষা বিষয়বস্তু দুটোই আল্লাহ নবীর সেটা কি হাদিসগুলি ইজতিহাদি হাদিস আজকে সে নিয়ে কথা বলবে না ইজতিহাদি হাদিস আল্লাহ নবী নিজের থেকে বলেছেন যেটা আল্লাহ নবীর হাদিস বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে ভাষা আল্লাহ নবীর সেটা হাদিস কিন্তু বিষয়বস্তু আল্লাহ নবীর এবং ভাষা আল্লাহ নবীর সেটা কি হাদিস ইজতিহাদি ছোট্ট ধান্দা বোঝায় না একটা সন্দেহ থাকবে তাই না আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন হিজরত করার পর দেখলেন যে খেজুরের এক কাদের নেমে আরেক কাদের মিশাচ্ছে সাই মুসলিমের হাদিস আল্লাহ বললেন লাউলাম তাফালু তোমরা যদি না করতে এটা কুসংস্কার মনে হচ্ছে পরের বছর ফল কম হলো সাহাবের এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই কাজটা করতাম ফলন হতে এবার যে ফলন নেই আল্লাহ নবী বললেন তাহলে এটা কুসংস্কার না এর মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি আছে আল্লাহ নবী বললেন এফআলু আনা আনতুম আলাম বিউমুর দুনিয়াকুম তোমরা আবার ওই কাজে মিশ্রিত করে দাও বাধার থেকে বাধার মধ্যে খেজুরের কেন তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো জানো অনেক কিছু আমি মনে করছিলাম এটা একটা কুসংস্কার এটা আল্লাহ নবীর ইজতিহাদ কেন সবাই আবার এই পথে হাঁটবেন না মারাত্মক ভুলে পড়ে যাবেন একেবারে বিচক্ষণ ও রাস এখন ওলামা ছাড়া এই মহা বিপজ্জনক জায়গায় কোথাও হাত দিতে যাবেন না সব জায়গায় মিশ্রিত করে ফেলবেন এটা হল ইজতিহাদ আল্লাহ নবীর কোন কোন জায়গায় ইজতিহাদ সেটা ভাষায় উল্লেখ থাকবে সেখানে যে এটা আমার ধারণা ছিল হাদিস কিন্তু ইজতিহাদি হাদিস কিন্তু অধিকাংশ সব হাদিসে বলতে গেলে কি আল্লাহর পক্ষ থেকে বিষয়বস্তু ভাষা আল্লাহ নবীর সেটা হাদিস দুটা মিলে এইখানে যে বলতেছেন ব্যাখ্যায় তাহলে কিভাবে রাহিমুল্লাহ ফার্সিতে অনুবাদ করলে জায়েজ বললেন সেটা কিভাবে কোরআন থাকলো ফাকরাও মাতাই কোরআন আপনি সালাতের মধ্যে তেলাওয়াত করে কোরআন কোরআন অর্থ না অনেকেই বলে দেখেন কোরআন তেলাওয়াত তো বড় কথা না তাফসির বড় কথা আমি তেলাওয়াত বড় কথা তাফসিরও গুরুত্বপূর্ণ বিষয় আপনি সালাতে দাঁড়ালেন তাফসির যদি পড়া শুরু করে সালাতের মধ্যে সালাত হবে কোরআন তেলাওয়াত করতে হবে আপনি বোকার মতো কথা বলেন কেন একদিকে টেনে নিয়ে জনকে ছিঁড়ে ছিটে নিয়ে যেতে চান আল মুতাহাব্বাত বি তেলাওয়াতিহি তাফসির তেলাওয়াত করা সালাতের ইবাদত না খুতবা সরাসরি ওই বক্তব্য কোরআন তেলাওয়াতের মতো ইবাদত না খুতবা হলো বক্তব্য খুতবার মধ্যে অনেক কিছু জায়েজ যেটা সালাতের মধ্যে জায়েজ নয় আপনারা এই বিভাজিত করে দিয়েছেন বিভক্ত করে দিয়েছেন আবার সেই খুতবার মধ্যে গায়ের জোরেই বলতে যাচ্ছেন যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আপনার আরবিতে দেন আলহামদুলিল্লাহ সেটা আপনাদের বিষয় আমি নিষেধ করব না যেটা আল্লাহ নবী আরবিতে খুতবা দিতেন খুতবাতে অনুবাদ করেন সেটা আরো ভালো আরবি হলো বুঝতেও ভালো কিন্তু কেউ যদি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেন কোরআন হাদিস সাহাবাদের কথা এবং কোনো মজাবে সেটাকে না জায়েজ বলার কোনো অবকাশ নেই আর দু তিন মিনিটের মধ্যে আরেকটি কথা আপনার সামনে বলি এখন আপনারা কি করবেন এতদিন বিষয়টা ছিল না যখন দেখলেন যে বাউন্নটা সপ্তাহ চলে যাচ্ছে মানুষকে আমি কিছুই দিতে পারছি না আরেকটা প্রশ্ন রেখে যায় এখানে কয়জন আলম আছেন যিনি আরবিতে খোদবা বাঁধার যোগ্যতা রাখেন লক্ষ লক্ষ মসজিদ ঠেটামি তো করতে পারেন ঝগড়া করতে পারেন মারা মারামারি লাগাতে পারেন স্লোগান দিতে পারেন বেহুদা স্ট্যাটাস দিয়ে মানুষকে বেকুব বানাতে পারেন আখেরাতের ভয়ে থাকলে এই সকল ফালতু কাজ আপনারা করতেন না মানুষের সাথে অসৎ ব্যবহার করতে পারতেন না মিথ্যা ছড়াতে পারতেন না আপনাদের প্রচার মাধ্যমগুলাতে আখেরাতে কি এই জাতি হুজুরদের কোনো বিশ্বাস আছে নিজেকে নিজে প্রশ্ন করুন আপনাদের ব্যবহার এত খারাপ আচরণ এত নিম্নমুখী মিথ্যাচারে ভাঙ করতে পারেন প্রতারণা ভাঙ করতে পারেন ঝগড়া যুদ্ধ লাগাতে পারেন মারামারি করতে পারেন মসজিদে আগুন লাগাতে পারেন হ্যাঁ, ইমাম হয়ে ইমামদেরকে অ্যারেস্ট করাতে পারেন প্রশাসন নালিয়ে দিতে পারেন আপনি আপনাকেই প্রশ্ন করতে পারেন হে হুজুর সাহেব আপনার অদবতিত অবস্থান কোন পেশার ড্রেনের মধ্যে ঢুকেছে নিজেকে নিজে প্রশ্ন করুন জাতিকে আপনারা কি দিবেন ডোনাল্ড দেখেও বলবো যারা সোয়াবের নিয়তে এই সকল দিনে মাদ্রাসায় দান করেন দেখুন তাদের চরিত্র কি গাড়ির মতো থাপড়ায় গালি দেয় অশ্লীল কথা বলে ভুয়া কথা বলে মিথ্যা কথা বলে মনে শুধু মারামারি লাগায় এই সকল এক শ্রেণীর হুজুরা সেখানে পয়সাবে কেন গুণাগার হবেন কেনই মস্তান পালবেন আপনারা দেখি ইসলামের কিছু এগুলো গুণার কাজে কেউ জড়িত হবেন না এখন কি করবেন বছরের পর বছরের খোতবাদে আপনি কিছুই শেখাতে পারলেন না এখন তাহলে বয়ান শুরু করি আমরা কি বয়ান খোতবা ওখানে ওইভাবেই থাক জুমার আগে তাহলে আমরা একটু ঘেরাও দিয়ে বসে আমরা সবাই বসে পড়ি বসে পড়ি তারপরে সময় দেওয়া হবে সুন্নত পড়ার সময় দেওয়া হবে বসে পড়তে কে বলছে তাকে আল্লাহ বলছেন যখন ঢুকবা দুই রেখা পড়ে তারপরে বসবা খুতবা দিচ্ছেন আল্লাহ নবী সুলাইকাল গাতফানিকে ডেকে বলছেন তুমি দুই রেখাত পড়েছো যে না দুই রেখাত পড়ে তারপরে বসো আপনি যে মসজিদে ঢুকে সালাত আদায় করেন সালাত আদায় করতেই থাকেন কিন্তু সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করেন তাহলে না আপনার আমল নামা লেখা হবে গুনাহ মাফ হয়ে আপনি ওয়াজ করা শুরু করলেন কোন কারণে এত ওয়াজের শখ আপনার সুন্নতের বিরোধিতা করে মসজিদের চেহারা পাল্টে দিচ্ছেন আপনারা একটার পর একটা আমল ঢুকে ঢুকে মসজিদে ঢুকলে বোঝা যায় না এখন চাল্লাম নবীর শরীয়ত কোনটা মসজিদে আর আপনাদের বানাওতে কর্মকাণ্ড কোন বোঝা নিয়ে গেছেন আপনি জানেন না সুনান উল্লাসাইতে মাসাজিদুল অধ্যায়ের হাদিস আপনি তিরমিজির হাদিস পড়েননি আপনি সুনান আবু দাউদের হাদিস পড়েননি না নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তাহাল্লুকে ওয়াল জুমআ কাবলাল জুমা কাবলাস সালাহ আল্লাহর নবী জুমার দিনে সালাতের আগে মসজিদের মধ্যে গোল করে বসা নিষিদ্ধ করেছেন খুলেননি হুজুর সাহেব আর আপনারা সুনান নাসাই খুলেননি আবু দাউদ কোনদিন কোনদিনই তিরমিজি কোনদিন মাযহাবে কোনদিন এটা ছিল ফিকার কিতাবে এটা কোনদিন জায়েজ বলেছে আল্লাহ নবী নিষেধ করেছেন মুতাকাদ্দিমিন ওলামা যারা হানাফি তারা কোনদিন এই আকাম করতে বসেননি এই বেদাহাত মসজিদের মধ্যে চালু করেন নাই নিজেরা এটা চালু করে তারপরে বসে পড়ুন বসে পড়ুন সহি হাদিসের বিরুদ্ধে গিয়ে আপনাকে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হবে কোথায় নিয়ে যাচ্ছেন আপনার দিনকে শরীয়তকে মসজিদের বিষয়গুলাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর আপনারা আসেন বিতর্ক করতে আপনারা আসেন ফতোয়া দিতে আপনারা আসেন তর্ক করতে আপনারা আসেন আক্রোশ দেখাতে আপনারা আসেন বিবেচনাহীনের মতো বক্তব্য থেকে যাতা গালি গালাজ পারতে শূন্যতের দিকে ফিরে আসুন আল্লাহ বরকত দিবে সম্মানিত উপস্থিতি এই চিত্র পাল্টে দিচ্ছে এই জন্য আলামিন যাই সারা পৃথিবীর বুকে যতটা আমি কিন্তু বলছি না যে আরবিতে খোদবা দেয় না জায়েজ কখনো না পাল্লা আপনার গঙ্গা কিন্তু যারা অন্য ভাষায় খোদবা দেন কোরআন সুন্না বলেন এবং ফেখার কেতাব বলেন কোথাও নিষিদ্ধ নাই এর বিরুদ্ধে খামাকা বাহাস করার জন্য এই এই নিচু কাজ করতে যাবেন না আজান জুমা দিনে একটাই সুন্নাত আল্লাহর নবী থেকে আরেকটা যেটা বাহিরের আজান সেটা মসজিদের মধ্যে ঢুকাবেন না বাহিরেই দেন যদি আপনারা দিতে চান আর দিলে আপনারা যেখানে করে সেখানে দেন কিন্তু যারা এক আজান বলে তাদের বিরুদ্ধে একটা শব্দ যদি উচ্চারণ করেন আপনি গুণাগার হবেন গুণাগার হবেন গুণাগার হবেন নিশ্চিত সন্ধাবন সূত্রের উপর আছে আলামিন যাই গেছি যতটা সম্ভব অবিতর্কিত হবে আপনারা কি করে আপনাদের বাবার যা শুদ্ধ সত্য কথা তা বলার চেষ্টা করে এখান থেকে এমন চেষ্টা করে ক্ষুদ্র যতটুকু আমরা মাঝহের ফেঁকা একটুকু ঘেটে আসি যাতে ওখানে আবার আপনারা কষ্ট না পান সেজন্য এই জন্য এই মঞ্চে কে দাঁড়াবে এই খোতবায় সেটা বিবেচনার বিষয় আছে ভালো কথার মধ্যে ন্যায়ানো কথার মধ্যেও আক্রমণ আছে আমাদের কান আছে আমরা বুঝি উনি ন্যায় কথা বলেন উনি ভালো কথা বলেন ফাঁক দিয়ে দু একটা কথা ছেড়ে দেন যেগুলো আমাদের ধস নামিয়ে দেয় আমাদের কান আছে আমাদের বিবেচনা আছে ন্যায় আলোক কথা হলে সেটা আন্তরিক কথা নয় এক মিনিটের মধ্যে আমি খোদমাটা খতম করে দিচ্ছি দৃষ্টি আকর্ষণ করেন সালাম আলাইহিস সালাতের নবী দাউদ আলাইহিস সালাতামের যুগে দুইশো তিন শুয়েছিল বাচ্চা নিয়ে বড়টার বাচ্চা নিয়ে গেছে বাঘে মুসলিম শরীফের হাদিস অন্যান্য হাদিস রয়েছে বড়টার বাচ্চা বাঘে নিয়ে গেছে ছোট সতন ঘুমিয়ে আছে তার সন্তানটা কোলে নিয়ে বড়টায় দাবি করছে এটা আমার সন্তান ছোটটা তো ছোট অত চাপার জোরও নাই কি করা চলো তাহলে নবী দাউদের কাছে বিচার নিয়ে যাই বড়টা কান্নে কাইটা দলিল দেয়া যুক্তি দেয়া এমনভাবে উপস্থাপন করেছে দাউদ আলাইহিসসালাম বলে বাচ্চা বড়টারই নবী সালাইমান পুত্র তখন হয়তো নবী হন নাই ছোট মানের আব্বা বিচারটা আমি একটু রিভিউ করি যে তুমি রিভিউ করো এত করে সাহস তোমার দেখেন আমি কি করি বলছে সামনে নিয়ে যে হে দুই শতেন্দ্র শোনো একটা ছুরি নিয়ে এসে আমি কেটে সমান দুই ভাগ করে দেবো পাঠিয়ে বড়টাই বলছে আমি রাজি ছোটটাই বলছে সন্তান আমার না বড়টার হে সুলাইমান আপনি বাচ্চা বড়টাকে দিয়ে দেন অস্বীকার করে বসলো বাচ্চা আমার না ওই বড়টাকে ওকে দিয়ে দেন সুলাইমান বলল বাচ্চা ছোটটার অস্বীকার করা সত্ত্বেও বাচ্চা ছোটটার কেন কোন সত্যিকার মা কোনদিন তার বাচ্চাকে দুটুকরা করার অনুমতি দিবে না ছোটটা তার বাচ্চা চিন্তা করছে আমার বাচ্চা যার কোনো হতে আমার বাচ্চা সে বেঁচে থাক সেটাই ছিল রাইট বিচার আপনি অনেক কথা বলছেন এই খোদবায় দাঁড়িয়ে কিন্তু সেটা আন্তরিক কথা নয় মেয়ের কথা হলো বাচ্চা দুই ভাগ করা সমান ভাগ করা মেয়ের কথা না কিন্তু সেটা আন্তরিক কথা নয় আমরা ছোট বিচারক হতে পারি কিন্তু আমাদের কথা আন্তরিক বিচার রাইট হবে যদি ছোট ক্ষতি বোধই আমরা বড় ক্ষতি বানব মাঝখানে এমন কিছু ন্যায় বিচারের কথা বলেন খুব নিরপেক্ষ কথা বলেন সেটাকে অনেক কিছু ধস নামে اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون সম্মানিত মুসলিমগণ আমাদের এখানকার খাদেম শাহাবুদ্দিন তার মেয়ে অসুস্থ দোয়া চেয়েছেন আমার স্ত্রীর বড় বোন কানাডা ন্যাশনাল এই মসজিদের মুসল্লি ছিলেন অনেক দান খারাপ করেছেন এবং বড় বড় দানের কথা আগেই বলে রেখেছেন আমার কাছে কারণ অসুস্থ আছেন ক্যান্সার বিষয়ে যেতে পারছেন না ওষুধে কাজ হচ্ছে না ইঞ্জেকশন ধরছে না মৃত্যুমুখে শরীর ফুলে গেছে সেখান থেকে দোয়া চেয়েছেন আপনার কাছে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করেন খুব কষ্ট পাচ্ছেন আবার তার সামনে মসজিদের উপদেষ্টাদের মধ্যে একজন বড় দানশীল মানুষ তারা অনেক উপকার করেছেন এই মহিলা মানুষের আপনি তার জন্য দোয়া করবেন